নারীর অধিকার সুরক্ষা অধিকার রক্ষা নারীর উন্নতি অগ্রগতির আন্দোলনের প্রসঙ্গ এলেই কেন ইসলামের দিকে আঙ্গুল তোলা হয় কেন ইসলামকে নারীর অধিকার রক্ষার বিরোধী মনে করা হয় এবং দুইটা পক্ষ মনে করা হয় এটা আমার বুঝে আসে না নারী অধিকারের আন্দোলনের সূচনা ইসলামের হাতে হয়েছে সেটা সাধারণ এই নারী আন্দোলনের এক হাজার এগারোশো বছর আগে রিপোর্ট তুলে ধরছি আছে আচ্ছা, যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচজন নারীর মধ্যে একজন জীবনে অন্তত একবার যৌন নিপরণের শিকার হন আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস নারী দিবসের শুরু হয় উনিশশো সালে প্রায় এক শতাধিক বছর আগে থেকে নারীর অধিকার রক্ষা নারীর সুরক্ষা, নারীর উন্নতি অগ্রগতির প্রতি মানুষকে সচেতন করে তোলার জন্য এই দিবসের সূচনা কিন্তু আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি নারী দিবস এলেই কিছু আলোচক কিছু বক্তা কিছু মানুষ কোনো না কোনোভাবে ইসলাম ও মুসলমান ইসলামী জীবন ব্যবস্থার ওপরে কোনো না কোনোভাবে একটা আক্রমণ করে বসবেনি কেউ বা পর্দা নিয়ে কেউ বা ইসলামের বিবাহ ব্যবস্থা নিয়ে কেউ বা ইসলামের জীবন ব্যবস্থা নিয়ে কোনো না কোনোভাবে করবেনি যেমন আজও এই গত আট মার্চ উপলক্ষেও আমাদের দেশে বিভিন্ন জন ইসলাম নারী দিবস উপলক্ষে আলোচিত বিভিন্ন অনুষ্ঠানে ইসলাম এবং ইসলামের বিভিন্ন ব্যবস্থা নিয়ে পরোক্ষ প্রত্যক্ষ বিভিন্নভাবেই তারা বিভিন্ন আলোচনা তুলে এনেছেন যে কারণে তাদের মধ্যে তো আছেই অনেক মুসলিম এবং সাধারণ মানুষের মধ্যেও এ কথাটা যেন বসে যাচ্ছে দিন দিন যে ইসলাম যেন নাউদ্দিল্লা ইসলাম যেন নারীর অধিকার নারীর সুরক্ষা ও নারীর অগ্রগতির বিরুদ্ধে আমি আজ উপস্থিত প্রাথমিকভাবে সূচনা হিসেবে এ বিষয়ে দুটি কথা আমি পেশ করব ইনশাল্লাহ প্রথম কথা নারীর অধিকার সুরক্ষা, নারীর উন্নতি, অগ্রগতির আন্দোলনের ইসলাম তো কখনোই বিরুদ্ধ নয়, বরং নির্যাতিত, নিগৃহীত, অপদস্থ নারীর অধিকার পুনরুদ্ধারে নারীর উন্নয়ন অগ্রগতির সফল ও সার্থক আন্দোলনের প্রথম সুতীব্র সূচনা এবং দ্রুত পূর্ণতা পায় ইসলামের মাধ্যমেই এবং আশ্চর্যের বিষয় হল বর্তমানে যারা নারী আন্দোলনের কথা বলেন যারা নারী আন্দোলনের নারীর উন্নতির পক্ষে যারা আন্দোলন করেন তাদের কথা মতোই ইসলামী আন্দোলন শুরু হয় তাদের এই আন্দোলনের সূচনার হাজার বছরেরও আগে এবং তা বছর দশকের মধ্যেই তা এক পর্যায়ের পূর্ণতায় পৌঁছে যায় আলহামদুলিল্লাহ আমি এর একটা ছোট্ট প্রমাণ আজকে প্রাথমিকভাবে তুলে ধরব বাংলাদেশে একটি প্রসিদ্ধ দৈনিক পত্রিকা কালের কণ্ঠ আট মার্চ দুই ইংরেজি সোমবার আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উপলক্ষে প্রচারিত প্রকাশিত প্রচারিত বিশেষ সংখ্যা জয়িতা এর ২৬ নম্বর পৃষ্ঠায় নারীর কালপঞ্জি বহির্বিশ্ব যেখানে নারীর উন্নতি অগ্রগতির একটি কালক্রমে নারীর উন্নতি অগ্রগতির একটি তালিকা পেশ করা হয়েছে প্রথমে এখানে উল্লেখ করা হয়েছে ছয়শ খ্রিস্টাব্দ ইসলাম পূর্ব আরবে নারীদের অধিকার বলতে কিছু ছিল না এবছর মদিনায় নতুন সংবিধান পাশ হয় আরবের নারীদের সামাজিক মর্যাদা ও আইন আইনি অধিকার বাড়াতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম এতে বেশ কিছু সংযোজন করেন তাদের কথা মতোই এখানে উঠে এসেছে ছয়শ বাইশ খ্রিস্টাব্দে ইসলামের নারী উন্নয়ন অগ্রগতির আন্দোলনের সূচনা হয় আর যারা নারীবাদী বাদিতায় যারা এখন প্রসিদ্ধ কাজ করছেন তাদেরটা শুরু হয় কখন এরপরই আছে দেখুন সতেরোশো আঠারো খ্রিস্টাব্দে প্রায় এগারোশো বছর সময় পরে এখানে আছে সুইডেনে করদাতা নারীদের ভোটাধিকার অর্জন হয় তো প্রায় এগারোশো বছর পরে নারীদের একটা উন্নয়ন তালিকাবদ্ধ করার মতো একটা উন্নয়ন তারা এখানে পেয়েছেন তো আমি বলছিলাম নারী অধিকারের আন্দোলনের সূচনা ইসলামের হাতে হয়েছে সেটা সাধারণ এই নারী আন্দোলনের এক হাজার এগারোশো বছর আগে ইসলামের শুরু থেকেই কোরআনেও হাদিসে আল্লাহ রসুল সাল্লামের ঘরে বাইরে উঠতে বসতে চলতে ফিরতে নারীর অধিকার পুনরুদ্ধানের যে যে আন্দোলন যে প্রচেষ্টা রসুল উল্লাহ ইসলাম শুরু করেছিলেন তা এমন একটা পর্যায়ে অল্প কয়েকদিনের মধ্যেই পৌঁছে গিয়েছে যে যেখানে নারীকে মানুষ লাঞ্ছনার প্রতীক মনে করত নারীকে জীবন্ত প্রথিত করত মাটির নিচে গেথে হত্যা করত ঠিক সেখানেই হজরত আয়েশা সিদ্দিকা আল্লাহ আনহার মতো অসংখ্য নারী এত সম্মানিতা এত মর্যাদাবান হয়ে গেলেন যে সমাজের সবার কাছে শ্রেষ্ঠতম আসনে তারা উন্নীত হয়ে গেলেন এই তালিকায় আরো পেশ করা হয়েছে দেখুন আঠারোশো বাহাত্তর একদিকে সতেরোশো আঠারোতে প্রথম সূচনা আঠারোশো বাহাত্তর প্রায় দেড়শো বছর পরে আছে পাত্র পাত্রীর অমতে সুইডেনে বিয়ে নিষিদ্ধ এটা একটা আন্দোলন যা প্রায় বারোশো বছর আগে ইসলামে আগেই বারোশো বছর আগেই পাত্র বিয়ের অনুমোদনের কথা ওখানে পাশ হয়ে বাস্তবায়িত হয়ে গিয়েছিল এটা তারা সতেরোশো আঠারোতে শুরু হলেও আঠারোশো বাহাত্তরে গিয়ে এক দেশের একটা আইনের কথা পাওয়া গিয়েছে আস্তে আস্তে কি হয়েছে উনিশশো তেরোতে নরওয়েতে নারীদের ভোটাধিকার অর্জন হয় প্রায় আরও প্রায় দুইশো বছর পর ভোটাধিকার অর্জন করতে ভোটাধিকার অর্জন অর্থ হল সাধারণ মানুষের অধিকার অর্জন করতেও তাদের সময় লেগে গেছে দুইশো বছর তার উপরে উনিশশো সালে নারী পুরুষ নির্বিশেষে সরকারি কর্মচারীদের সমপরিমাণ বেতন দিতে রাজি হয় যুক্তরাজ্য সরকার অবশ্য উনিশশো পর্যন্ত বিলটি পুরো বাস্তবায়ন হয়নি ব্রিটিশ উনিশশো সাল সেই কদিন আগের কথা তখনও ব্রিটেনে নারী পুরুষকে সমান মানুষের মর্যাদা দিয়ে বিনিময়ে কাজের বিনিময়ে দেওয়ার সময় দুজনকে সমান বিনিময়ে দেওয়া হতো না উনিশশো তিয়াত্তরের আগ পর্যন্ত এটা হলো তাদের ধারাবাহিকতা উনিশশো সালে চাকরিতে নিয়োগে লিঙ্গ বৈষম্য নিষিদ্ধ করে আইন পাশ করে যুক্তরাষ্ট্র তো সতেরোশো থেকে নিয়ে উনিশশো পর্যন্ত এখানে একটা ক্ষুদ্র একটা তালিকা এখানে প্রায় দুইশো আড়াইশো বছরের একটা তালিকা এখানে পেশ করা হলো যেখানে আরো অনেক কিছু আছে আমি দু একটা নমুনা দেখালাম যে তাদের নারী উন্নয়ন নারী অগ্রগতির সূচনা কখন এবং তার অগ্রগতির ধীরগতিতা কি পরিমাণ যে উনিশশো পর্যন্ত তারা নারীদেরকে সাধারণ মানুষের মর্যাদা দিয়েও শেষ করতে পারেনি আর আজ পর্যন্ত বর্তমান পর্যন্ত কি দিয়েছে কি নারীরা পেয়েছে এ বিষয়ে পর্যালোচনা আমরা পরে বিস্তারিত করব ইনশাল্লাহ আজকে এখানেও একটা দুইটা উদাহরণ আমি সামনে পেশ করব তো মোট কথা এটা দাঁড়ালো যে নারী আন্দোলন অগ্রগতির সূচনা হয়েছে সাধারণ নারী আন্দোলন অগ্রগতির যারা এখন যারা যারা দাবিদার যারা এর মধ্যে অগ্রগতি তার দাবি করছেন তাদের তাদের প্রায় তাদের প্রায় হাজার বছর আগে ইসলামের হাতে নারীর অগ্রগতি তার নারীর অধিকার সুরক্ষার পুনরুদ্ধারের আন্দোলন সূচনা হয় এবং খুব দ্রুত সময়ে তা সম্পন্ন হয় পূর্ণতায় পৌঁছে যায় বিপরীতে যারা এই দাবিদার তারা এক হাজার বছর পরে এই আন্দোলন সূচনা করেছেন আর দুইশো আড়াইশো তিনশো বছর পার হওয়ার পরও তিনশো বছর পার হওয়ার পরও আজও পর্যন্ত তারা এই আন্দোলনের কতটুকু পৌঁছে গিয়েছেন এর সঠিক এবং যথাযথ হিসাব তাদের কাছ থেকে আমরা এখনো পর্যন্ত পাই না সুতরাং নারীর অধিকার সুরক্ষা অধিকার রক্ষা ও নারীর উন্নতি অগ্রগতির আন্দোলনের প্রসঙ্গ এলেই কেন ইসলামের দিকে আঙ্গুল তোলা হয় কেন ইসলামকে নারীর অধিকার রক্ষার বিরোধী মনে করা হয় এবং দুইটা পক্ষ মনে করা হয় এটা আমার বুঝে আসে না বিবেকবান সুবিবেচকদের কাছে এটা আমার প্রশ্ন রয়ে গেল যে আপনারা বিবেচনা করবেন যাদের হাতে আন্দোলনের সূচনা তাদেরকে কেন এই সূচনা করার যে অবদান এই অবদানের স্বীকৃতি না দিয়ে আমরা বিজ্ঞানের ক্ষেত্রে দেখি আধুনিক মহাকাশের বিজ্ঞানের কত অগ্রগতি সেখানে গিয়ে তারা আজও গ্রিক রোমান ওই সকল বিজ্ঞানীদেরকে শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করেন কিন্তু নারী আন্দোলনের বর্তমান অবস্থা যাই হোক তাদের উচিত ছিল যাদের মাধ্যমে এই নারী অগ্রগতির আন্দোলন শুরু হয়েছে প্রত্যেকটা সময়ে তাদের নাম তাদের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করা আলোচনা করার কথা ছিল কিন্তু আমরা প্রত্যেক সময়ই দুঃখজনকভাবে আমরা এর ব্যতিক্রম দেখতে পাই যারাই নারী দিবস আসে নারী আন্দোলনের কথা আসে তখন যেখানে প্রথম নারী আন্দোলনের সূচনা যার হাতে হয়েছে বরং পূর্ণতা যার হাতে হয়েছে সফলভাবে সুতীব্রভাবে তার কথা শ্রদ্ধা বলে সম্মানের সাথে স্মরণের স্মরণ না করে উল্টা তাকে এবং তার ধর্ম এবং তার দিনকে দোষারোপ করা হচ্ছে এটা একটা চরম অবিচার তবে এখানে একটা ছোট্ট একটি প্রশ্ন আমার এখানে যে তালিকা পেশ করা হয়েছে নারীর কালপঞ্জিতে একটি কৌশলে এখানে লেখা হয়েছে কালপঞ্জির প্রথম নারী আন্দোলনের অগ্রগতির সূচনা হয় ছয়শ বাইশ খ্রিস্টাব্দে মদিনায় নবী করিম সাল্লাহ মাধ্যমে তারপর লেখা হয়েছে উনিশশো সালের কথা মাঝখানে এগারোশো বছর পর্যন্ত নারী আন্দোলনের নারীর অগ্রগতির কি আর কিছু হয়নি ইসলামের যে হাজার বছরের ইতিহাস আছে এখানে নারীর কি অবস্থা ছিল এবং কোরআন হাদিস তফসির ফিক ইসলামী শিক্ষা ধারা ইসলামের ইতিহাসে যে বিশাল বড় বড় মহিয়সী নারীদের জন্ম হয়েছে যারা দুনিয়া জোড়া খ্যাতি অর্জন করেছেন যারা হাজারো লক্ষ ছাত্র যারা তাদের কাছ থেকে কোরআন হাদিস দিনী জ্ঞান শিক্ষা গ্রহণ করেছে তারা দুনিয়া এবং আখেরাত উভয় বিচারে যারা এই দুনিয়াতে বিশিষ্টজন ছিলেন নারী জীবনের অগ্র নারী উন্নয়ন অগ্রগতির এই বিশাল ধারাকে খুব সুকৌশলে এখানে এড়িয়ে যাওয়া হয়েছে কারণ এই অংশটা থাকলে ইতিহাসের এই অংশটা সামনে ধরলেই সেখানেও কালক্রমে আস্তে আস্তে নারী উন্নয়নের অনেক ধারা অনেক কিছুই সেখানে আমাদের সামনে ধরা পড়ে যেত হয়তো জানি না এই উদ্দেশ্যেই কিনা মাঝখানের ইতিহাসের কথাটা আড়াল করে রাখা হয়েছে দ্বিতীয় কথা হলো এখন যারা নারী আন্দোলন অগ্রগতি নারী দিবস পালন করছেন অগ্রগতির আন্দোলন করছেন তাদের কাছে আমাদের একটা যৌক্তিক দাবি আমরা তুলে ধরতে চাই সেটি হলো তাদের দাবি হলো তারা এখন নারী অগ্রগতির আন্দোলনের একটা সর্বোচ্চ পর্যায়ে তারা এখন পৌঁছে গিয়েছেন তারা সামনে এগিয়ে যাচ্ছেন আমরা দাবি করব যে এখন একটু পরীক্ষা করে দেখা যে তাদের কাঙ্ক্ষিত যে জায়গায় তারা পৌঁছেছেন যে আন্দোলনে তারা আছেন এখানে তারা কতটুকু সফলতায় পৌঁছেছেন তাদের অবস্থাটা একটু পরীক্ষা করে দেখার আর এটাকে ইসলামী নারী আন্দোলনের নারী অগ্রগতির যে ফর্মুলা মুসলমানদের তার সাথে একটু মিলিয়ে দেখা দেখে এর সাথে তুলনামূলক তুলনামূলক বিশ্লেষণ করার একটু প্রয়োজন আমরা মনে করছি এজন্য আমি ছোট্ট দু একটা রিপোর্ট আমি আপনাদের সামনে আজকে নমুনা স্বরূপ পেশ করছি এর অসংখ্য প্রমাণ এবং রিপোর্ট সবার কাছে আছে প্রথম আলো দুই সালের ষোলোই ডিসেম্বর শুক্রবারের পত্রিকার একটি রিপোর্ট তুলে ধরছি যুক্তরাষ্ট্রে নারী নির্যাতন একটি ভয়াবহ চিত্র তো নারী অধিকার রক্ষার আন্দোলন নারীর সুরক্ষা নারীর উন্নতি অগ্রগতি তো নির্যাতন থেকে তাকে বাঁচানোর জন্য এ ব্যাপারে যারা এই আন্দোলনে যারা সবচেয়ে শীর্ষে যারা আছে তাদের এক মধ্যে একটি দেশ হল আধুনিক উন্নয়নের দিক থেকে যুক্তরাষ্ট্র সেখানে আছে যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচজন নারীর মধ্যে একজন জীবনে অন্তত একবার যৌন নিপরণের শিকার হন এটি আসলেই সত্যই ভয়াবহ চিত্র এখানে আছে যুক্তরাষ্ট্রে বছরে ১৩ লাখ নারী ধর্ষণ বা যৌন নিপূরণের শিকার হন যেখানে আমাদের মতো আইন নিয়ম কানুন শৃঙ্খলায় কত দুর্বল উন্নয়নের দিক থেকে কত পিছিয়ে একটা দেশ সেখানেও বছরে নারী নির্যাতনের ঘটনা ও কখনো হাজার পাঁচ ছয় চার পাঁচ দশ হাজার এ ধরনের ঘটনার তালিকায় আসে তালিকার বাইরে আরও কিছু হবে পত্রপত্রের রিপোর্ট হলো দিন দিন বাড়ছে যতই আমরা পশ্চিমাদের দিকে যাচ্ছি ততই বাড়ছে তো আমার প্রশ্ন হলো আমেরিকার মতো দেশে নারী নির্যাতন সুরক্ষার এত উন্নয়ন অগ্রগতির পরে একটি মাত্র দেশে যদি বছরে তেরো লাখ এবং বছরে একটা দেশের নাগরিকের চার ভাগের পাঁচ ভাগের এক ভাগ যদি নিপীড়ন নির্যাতনের শিকার হন তাহলে এই নারী আন্দোলনের সফলতার বিষয়ে তো পুরো ভাগই শতভাগই যে কোনো সাধারণ বিবেকবান মানুষের প্রশ্ন হয়ে দাঁড়াবে এর অনেক যুক্তি আছে বিশেষ করে ওই দেশের কথা যে দেশে মানুষ যৌন চাহিদা নিবারণে উন্মুক্ত স্বেচ্ছায় প্রণোদিত হয়ে কেউ যদি ইচ্ছামতো তার যৌন চাহিদা নিবারণ করতে চায় তাহলে যা ইচ্ছা সে তা করতে পারে এত সুযোগ থাকার পরেও যদি এত নারী নির্যাতন হয় তাহলে আমরা নারী নির্যাতনের নারী নারী উন্নয়ন অগ্রগতি এই আন্দোলনকে আমরা কি বলতে পারি বিগত দিনের বিগত বছরের প্রথম আলো পত্রিকার এক রিপোর্টে এসেছে চীনে কনে সংকট দেখা দিয়েছে চীন দেশ বর্তমান পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে আরেকটি সমৃদ্ধ উন্নত অগ্রগতির সর্বোচ্চ শিখরে যাদের অবস্থান তেমনি একটি দেশ চীন মানুষ যে দেশ নিজেদের দেশকে যে দেশের মতো বানাতে স্বপ্ন দেখে তো চীনে কনে সংকট হওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে চীনে এক সন্তান নীতি নীতি প্রণয়ন করা হয় যে জনসংখ্যা কমানোর জন্য প্রত্যেকে একটির বেশি সন্তান নিতে পারবে না যার ফলে মানুষ যখন সন্তান নেবে একটি সন্তান নেবে তখন তারা সন্তান হলে সন্তান পরীক্ষা করে ছেলে হলো না মেয়ে হলো যখনই দেখে সন্তানটা ছেলে তখন খুশি মনে তাকে রেখে দেয় যখন দেখে সন্তানটা মেয়ে তখন অধিকাংশ একটা বিরাট অংশ মানুষই ওই মেয়েটাকে ভ্রূণটাকে হত্যা করে ফেলে আমরা জানি ভ্রূণ যখন পেটের মধ্যে হাদিস শরীফও আছে যখন চার মাস পার হয়ে যায় তখন ভ্রূণটার মধ্যে প্রাণশক্তির সঞ্চার হয় এবং তখন সে একটা প্রাণী মানুষ মানুষ হয়ে যায় তো এই সময় তারা এই ভ্রূণটাকে হত্যা করে মানে একটা মানুষ হত্যা করে আমরা জানি পৃথিবীতে মানুষ একটা পশু বাঘ ভল্লুক সিংহ সেও তার মায়ের কোলে নিরাপদ আর মানুষ তো কথাই নেই মানুষ প্রত্যেকটা মানুষই তার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো মা কিন্তু আজকে এই দুনিয়ার অগ্রগতির এই সময়ে চীনের মতো দেশে মানুষ হয়ে গেছে কি মানুষ এখন সে নারী হওয়ার কারণে মেয়ে হওয়ার কারণে মেয়েতে কি লাঞ্ছনা বা কি ভবিষ্যৎ আশঙ্কা কে জানে সে মেয়ে হওয়ার কারণে মায়ের কোলে তো নিরাপদ নয় মায়ের গর্ভে এবং পেটেও নিরাপদ নয় তারা মায়ের গর্ভস্থিত এই সন্তানকে এই ভ্রূণটাকে হত্যা করে ফেলছে আমি স্মরণ করছি চোদ্দশো বছর আগের কথা কোরআন মজিদে সুরা সুরাতুন আল্লাহ তালা বলেছেন যখন বিল কাজিম যখন কারো সন্ধ্যে মেয়ে সন্তান হতো তাদের মধ্যে সবাই ছিল না কেউ কেউ এমন ছিল মেয়ে সন্তান হলে সে এতে লাঞ্ছনা বোধ করত আয়ুমসিকহু আলাহুন আম ফিত্তরাব সে মনে করত লাঞ্ছনা নিয়ে মেয়েটাকে পালবে প্রতিপালন করবে নাকি মাটিতে পুঁতে রাখবে এই নবী করিম সাল্লাহ সাল্লাম অল্প কয়েক বছরের মধ্যেই নারী নির্যাতনের এই ভয়াবহ এই এই পদ্ধতি প্রণালী এই নিয়ম যে মানিক মাটিতে পুঁতে রাখা নিজের সন্তানকে নিজে হত্যা করে ফেলা এটাকে নির্মূল করে দিয়েছিলেন কয়েক বছরের মধ্যে কিন্তু আজকে চোদ্দশো বছর পার হওয়ার পরেও উন্নয়নের সর্বোচ্চ শিখরে থাকার পরেও নারী উন্নয়ন নারী অগ্রগতি নারীর ক্ষমতায়নের সর্বোচ্চ পর্যায়ে দাবি করার পর আজ তারা আবার নারী সন্তান জন্মগ্রহণে লাঞ্ছনা বোধ করে আশঙ্কা বোধ করে এবং এই নারীকে ভ্রূণ হিসেবে হত্যা করে ফেলে আমি বিবেকবানদের কাছে প্রশ্ন করি নারী উন্নয়ন অগ্রগতি এবং নারী সুরক্ষার নারীর সম্মান মর্যাদা সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার এ কোন উদাহরণ তৃতীয় আরেকটি উদাহরণ আমি না টেনে পারছি না সেটি হল গত কিছুদিন আগে বছরখানেক ধরে অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আন্দোলন শুরু হয়েছিল মি টু নামে যা প্রথম আলো পত্রিকার বেশ কিছু রিপোর্ট আমার সামনে আছে আমি সংক্ষেপে মূল কথাটা সবাই জানে যেহেতু মূল কথাটা বলছি যে পৃথিবীর শিক্ষিত চাকরিজীবী ক্ষমতাবান নারী এবং পুরুষ যাদেরকে সমাজে মানুষ সজ্জন সুজন ভদ্রজন বলে চিনে তাদের মধ্যে এক নারী নির্যাতনের এক ভয়াবহ চিত্র ওই আন্দোলনের সময় ফুটে উঠেছে প্রথম যিনি এর জন্য প্রচারণা শুরু করেছিলেন দেখা গেছে তার ২৪ ঘন্টার মধ্যেই তার ডাকে সাড়া দিয়ে এই কথার স্বীকারোক্তি দিয়েছেন এই প্রায় দশ লক্ষ নারী এবং ফেসবুকে এই সমপরিমাণ সময়ে প্রায় দেখা গিয়েছে এক কোটি ২০ লাখ ২৪ লাখ নারী সাড়া দিয়েছেন এই পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে শত শত কোটি নারীরা নিজেদের কথা গোপন কথা বলে না নির্যাতনের কথা বলে না আবার অনেকে একথা ফেসবুক বা যোগাযোগ মাধ্যমের সাথে নেই তো ভয়াবহ একটা অবস্থা আমাদের এখানে উঠে এসেছে যারা এ সমস্ত নারী উন্নয়ন অগ্রগতির সরাসরি যারা এর সাথে জড়িত আছেন আন্দোলনের সাথে জড়িত নিজ উন্নয়ন অগ্রগতির দাবিদার তাদের মধ্যে নারী নির্যাতনের এক ভয়াবহ চিত্র এই আন্দোলনের মিটু আন্দোলনের মধ্যে ফুটে উঠেছে আমি এই ছোট্ট ছোট্ট তিনটা উদাহরণ বিবিসির আরেকটি প্রতিবেদনে এসেছে ব্রিটেনে কর্মজীবী এবং শিক্ষাক্ষেত্রে নারীদের অর্ধেকই যৌন নির্যাতন এবং নিপীড়নের শিকার আমি এই কয়েকটি উদাহরণ সামনে রেখে আমি জানতে চাই বুঝতে চাই আমি প্রশ্ন রাখতে চাই যারা নারী দিবস পালন করছেন নারী আন্দোলন নারী অগ্রগতি নারী উন্নতির কাজ করছেন ভালো কথা কিন্তু এই আন্দোলন অগ্রগতি আসলেই ইসলামকে যারা খোঁচা দিয়ে আনন্দ আনন্দ আনন্দ বা তৃপ্তিবোধ করেন তাদের জিজ্ঞেস করতে চাই আপনাদের এই শতবর্ষী এই আন্দোলনের এই নারী দিবসের ফলাফল কি দাঁড়িয়েছে এ ধরনের কারিকারি তথ্য রিপোর্ট আমাদের কাছে সংরক্ষিত আছে যারা জ্ঞানী তাদের কাছে সংরক্ষিত আছে তো এগুলো সামনে রাখলে আমার মতো আপনার মতো যে কোনো সাধারণ মানুষ বলবে নারী আন্দোলনের নারী অগ্রগতি উন্নতির এই ফর্মুলাটা ব্যর্থ প্রমাণিত হয়েছে ব্যর্থ প্রমাণিত হয়েছে কিন্তু আধুনিক যুগে সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে এই চরমভাবে ব্যর্থ প্রমাণিত ফর্মুলা নিয়েই আবার নারী উন্নয়ন ও অগ্রগতির জন্য আওয়াজ তোলা হচ্ছে প্রচারণা দেওয়া হচ্ছে এবং বড় বড় কথা বলা হচ্ছে এটাকে এই বৈজ্ঞানিক যুগের লোকেরা কিভাবে চোখ বুঝে সহ্য করছেন এবং কিছু গুটি কয়েক তথাকথিত সফল নারীর উদাহরণ টেনে হাজারো জন যেখানে পিছিয়ে হাজারো জন যেখানে নির্যাতিতা সেখানে গুটি কয়েক তথাকথিত সফলতার কথা নিয়ে কার বা কোন স্বার্থে কাদের কায়েমি স্বার্থবাদিতার সফলতার জন্য এই নারী দিবসের আন্দোলনগুলো করা হচ্ছে আর পদে পদে থেকে থেকে ইসলামকে কটাক্ষ এবং ইসলামের জীবন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তাই আমার দ্বিতীয় কথার খোলাসা সার কথা হলো যারা নারী আন্দোলনের সাথে একান্তভাবে জড়িত যারা চান নারীর উন্নতি অগ্রগতি এবং নারীর সুরক্ষা তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা নারী উন্নয়ন অগ্রগতির ব্যর্থ ফর্মুলাকে পিছনে রেখে ব্যর্থ ফর্মুলাকে রেখে দিয়ে যৌক্তিক দাবি হিসেবে আপনারা নারী উন্নয়ন অগ্রগতির সফল ইসলামী ফর্মুলাকে আমি আমি আমি সফল বলেছি আপনি সফল যদি নাও বলেন আপনি সফল যদি নাও বলেন তো ইসলামী ফর্মুলাকে পরীক্ষামূলকভাবে আপনারা দেখতে পারেন দেখেন দেখাটাই যৌক্তিক এবং সাধারণ দাবি এই দাবি আমরা তাদের কাছে রাখতে পারি আর সাধারণ মানুষদেরকে সাধারণ মুসলিমদেরকে আমরা বলবো এ সকল প্রেক্ষাপটকে সামনে নিয়ে যারা ইসলাম ইসলাম ধর্মের পর্দা ইসলামের জীবন বিধান ব্যবস্থা নিয়ে যারা আসলে কটাক্ষ করেন যারা পর্দা নিয়ে কথা বলেন যারা নানা সময় নানাভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেন এরা আসলে নিজেদের দোষ ঢাকতে গিয়ে ইসলামের দিকে ইঙ্গিত করে মানুষের দৃষ্টি মানুষের দৃষ্টি ফেরানোর একটা অপচেষ্টায় লিপ্ত আমরা তাদের দ্বারা প্রভাব প্রতারিত হব না ইসলামী জীবন ব্যবস্থার একটা বৈশিষ্ট্য হলো জাতীয় এবং সামগ্রিকভাবে যদি কেউ এই জীবন ব্যবস্থার অনুশীলন করে এর সুফল এবং কল্যাণ সবাই মিলে পাবে কিন্তু যদি জাতীয়ভাবে এর অনুশীলন নাও হয় ব্যক্তিগতভাবে যদি কেউ এই জীবন ব্যবস্থার অনুশীলন করে তাহলে সে অন্তত তার পরিধিতে ব্যক্তিগতভাবে সে এর সুফল লাভ করবে সুতরাং প্রত্যেকটি মুসলিম নারীকে এবং মুসলিম নারীদের মাধ্যম হয়ে অমুসলিম নারীদের প্রতি ইসলামের এই দাওয়াতও থাকবে যে আপনি ব্যক্তিগতভাবে এই নারী উন্নয়ন অগ্রগতি নারীর সুরক্ষা হেফাজতের জন্য ইসলামী জীবন ব্যবস্থার ইসলামী ফর্মুলার অনুশীলন করে দেখুন সন্দেহ নেই ইনশাল্লাহ ঐতিহাসিকভাবে প্রমাণিত বর্তমানে ও প্রত্যক্ষভাবে প্রমাণিত এবং ভবিষ্যতের গ্যারান্টিও এর মধ্যে আছে ইসলামী ফর্মুলাতেই নারীর সুরক্ষার চূড়ান্ত গ্যারান্টি আলহামদুলিল্লাহ এবং সুম্মা আলহামদুলিল্লাহ রয়েছে আমরা এটা অনুশীলনে আরও বেশি আরও বেশি ব্রতী হই ইনশাল্লাহ আমরা আমাদের কল্যাণ আমাদেরকে স্পর্শ করবে প্রশ্ন রইল নারীর আন্দোলনের আধুনিক নারীবাদীদের ফর্মুলা এবং ইসলামী ফর্মুলার মধ্যে দূরত্ব পার্থক্য কোথায় কোন কোন জায়গায় এবং যেখানে তারা ইসলামের নারী আন্দোলন অগ্রগতির ফর্মুলার যেই যেই জায়গাতে তারা প্রশ্ন করে থাকেন এই বিষয়গুলো না আমরা স্বতন্ত্র ইনশাল্লাহ আলোচনা করব আর আমরা শুধু এই প্রশ্নবিদ্ধ জায়গাগুলো থেকে প্রশ্নের উত্তর দিয়ে ক্ষান্ত থাকব না ইনশাল্লাহ বরং আমরা তাদের প্রণীত যে ফর্মুলাগুলো নারী আন্দোলন অগ্রগতির এই ফর্মুলার প্রতিটা পাতায় পাতায় ছত্রে ছত্রে আমাদের কি প্রশ্ন আছে তাও তাদের সামনে দেশবাসী জাতির সামনে আমরা তুলে ধরব যাতে করে খাল খোলা চোখে প্রত্যেকটা মানুষ বিবেচনা করতে পারে কোন ফর্মুলা মানুষের জীবনে সত্যি সুরক্ষা দেয় আর কারা স্বার্থবাদিতা এবং ব্যবসার নারীকে ব্যবসার পণ্য বানানোর জন্য নারীকে ব্যবহার করার জন্য নারীকে ভোগ করার জন্য কারা মানুষকে নারীকে নারীকে অধিকারের এবং উন্নতি অগ্রগতির নামে নারীকে প্রতারিত করছে এ বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন